তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে দাও কথা দিবে না মাকে বেদনা ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কুড়ে তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কুড়ে মার মতো ধারো আছে যার পদ তলে জান্নাত রয়েছে তো ধরণীতে আর কে আছে যার পদ তলে জান্নাত রয়েছে দোয়া যদি পেয়ে যাও সেই মায়েরই তোমার মতো সুখী কেউ হবে না তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কুকুরে তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কুকুরে মানা মেয়া এত মধু দিল কেড়ে হৃদয় শীতল হয় যে মা নামে এত মধু দিলকে ঢেলে হৃদয় শীতল হয় যে নাম নিলে কত শত নাম আছে হে ধরাতে কত শত নাম আছে হে ধরাতে যার সাথে মানামে নেই তুলনা তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কুলে তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ঘুরে দাও কথা দিবে না মাকে বেদো না ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কুকুরে তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি চেয়েও না কুকুরে তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কুকুরে